বেলালের কি অপরাধ ছিল অপরাধ শুধু কলেমা পড়েছে এই অপরাধে বেলালকে তারা মেরেছে তাকে ঘুমাতে দেয় নাই খাবার দেয় নাই এরপরে যখন তিনি কালেমা ছাড়েন নাই হাজরাতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে উট দৌড়াতেছে বেলাল দড়ির মাথায় বাঁধা বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায় মাথার চামড়া ছিঁড়ে যায় উট আর দৌড়াতে পারে না তখন উটের পা থেকে হাজরাতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিত করে শুইয়ে দিয়ে কাফির বেইমানেরা লোহা রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে বেলাল এখনো মোহাম্মদের সাল্লামের আল্লাহরে ভুলে যা লাত মানাতের উপরে ইমান আন এমন কঠিন সময়ের ভিতরে হাজরাতে বিলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন আহাদ আহাদ আহাদ আমার ভাইরা ওরা হজরতে খব্বাবকে বেঁধেছে খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে তরবারি মারতেছে শরীরের গোস্ত টুকরা টুকরা হয়ে পড়তেছে এরপরে কাফের নেতা বলতেছে থামক একটা কথা বলে নেই জিজ্ঞেস করছে খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি একটা সত্য যদি মানো তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে তোমাদের নবীকে এনে বাঁধবো তার উপর অত্যাচার করব। এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতে চিনেন এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না হাজরতে খাব্বাব ডাক দিয়া বলেন ও কাফির বেঈমানেরা শোনো তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা তোমাদের না পাক হাত দিয়া আল্লাহ নবীর গায়ে যদি একটা ও নিক্ষেপ করো আমার শরীরের ভিতরে এক ফোটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না চতুর্দিক থেকে চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল গায়ের গোস্ত পড়ে যায় হাজরাতে খাব্বা মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না বুঝি মরে যাব তিনি তখন বললেন রব্বুল আর আমার তো সময় হয়ে এসেছে বোধ হয় আমার এখন জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি দুইটা শেষদার তোমার দিতে পারতাম দুই রাগাত নামাজ যদি পড়তে পারতাম জীবনটা আমার খুশি হয়ে যেত কিন্তু আমি বান্ধা কেমন করে আমি সেজদা দেব সেজদা দেওয়ার কোন উপায় আমার নাই তবে কাবা শরীফের দিকে আমার মুখ ঘুরানো আছে আমি আমার মাথাটা একটুখানি নিচো করে নিলাম আমার এই মাথা নিচো করাকে আমার জীবনের শেষ দায়ী হিসাবে ধরে নিও কাফির বেইমানেরা হাজরাতে খাব্বাবের মাথা ধরি অন্যদিকে ঘুরিয়ে দিল হাজরাতে খাব্বাব পড়লেন যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো দিক নাই তিনি বলছেন আমি রসুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুইটি চোখকে জাহান নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে যারা কান্দে জাহান নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না আর যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয় ওই পাহারারত চোখে চোখের মধ্যে জাহান নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না আমার ভাইরা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফ লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা হাজার রাত ধরে রোজা রাখলে হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে একটা রাতে পাহারা দিয়ে দিলে সব হবে হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সব পাওয়া যাবে না সুবাহ অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সব পাহারা দেওয়া আল্লাহ দিনের ইসলামের রাষ্ট্রকে বন্ধুগণ রাসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলেছেন কেয়ামতের দিন জাহান নামের আগুন আর জেহাদের ময়দানের ধুলি এ দুটি একসঙ্গে কোনো মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না নাসির পাক সাল্লামের একটি হাদিস যা মেশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে মেশকাত শরীফের সম্ভবত তিনশো ছত্রিশ পৃষ্ঠা এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হজরত ইবনে আইস রাজি আল্লাহ তালু হচ্ছেন হাদিসের রাবি তিনি বলছেন একবার হুজুরাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন হজরত তখন বললেন আপনি এই লোকটার জানাজা পড়বেন এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটার আপনি জানাজা পড়বেন তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হাজরিন তোমরা কি কেউ এই লোকটাকে কোনো ইসলামের ভালো কাজ করতে দেখেছো একজন লোক দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জাহাজ করে ফিরতে ছিল তো এক জায়গায় তারা ডেরা গাড়লো শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে সাহাবিদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন আর এরপরে তাকে কবরের মধ্যে মাধফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন তোমার সাথীরা মনে করে তুমি জাহান নামি আর আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি বেশ কাল্লার বেহস্তি তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে এরপর হজরত ওমরের দিকে ফিরে রসুল্লাহ বললেন ওমর মানুষের শুধু বাহ্য দৃশ্য দৃশ্যটাই দেখো না তার অন্তরের জাজবাটাকেও কদর করো এই জাহাদের ময়দানে যারা কাজ করে যান দেয় মাল দেয় আল্লাহ পাক তাদের উপরে রহম করে এই জাহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা এই জাহাদটা কি অগ্নি পরীক্ষা এমনি এমনি বেহেসতে যাওয়া যাবে না ভাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون লোকেরা কি ভেবেছে নাকি যে ইমান এনেছি এই কথাটা বললি আমি বেস্ত দিয়ে দিব মোমেন বলে সাজি ভাই করব না যখনই তারা বলবে আমি মোমেন আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে কোরআনে কেমে আল্লাহ রাব্বুল অনেক জায়গায় এ কথাগুলি বলেছেন এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেস্টে যেতে পারবে না এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে পেগম্বরেরা কষ্ট করেছেন সাহাবাইকরাম কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেস্তে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই ওরকম বিপদ আসে নাই মুসিবত আসে নাই এমন বিপদ এসেছিল নবীদের উপরে সাবাইকরামদের উপরে যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে মাতা আয় আল্লাহ তোমার মদত কখন আসবে তোমার মদত কখন আসবে মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনেরা ময়দানে পা জমায় টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন আল্লাহ আর দেরি নাই আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত আমার ভাইরা বিষয়টা সহজ নয় শুধু দুইটা সেজদা দিয়া শুধু তাহার যদি দুই কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয় রাস্তা খুব কঠিন রাস্তা খুব ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রখনা ये शहादत गहे उल्फत में कदम रखना लोग समझते हैं आसान है मुसलमान होना এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার এত সহজ না আমরা হানফি মশলা লোক হেমাম আবহানি পার মাসলাক অনুযায়ী চলি আমরা মনে করি বেশ তেমনি যাব কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই খাজা বাবার মহাব্বতে অস্থির রজব মাস আসলে পরে বড় বড় ট্যাক্সি চড়ায় সেই ট্যাক্সির উপরে লাল সালু বিচায় তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে আসলে তো খাজা না আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা পেট তো ভরে যা পেট ভরার জন্য পয়সা করি ইনকাম করা খাজার লাইল্লাহ এই চিস্তিয়া তরিকার জিকের গ্রহণ করা হয়েছে কিন্তু চিস্তা তরিকা যে আরেকটা আছে তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা সেই সেইটার কাছে নেই আমরা সেটা এমা মাবু আনিবা শুধু মস্তাই বলেন নাই দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে ঠিক কিনা আট বছর আটটি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন কষ্ট হয় ইমাম সাহেব বলেছেন না কষ্ট হয় না তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে দুই চার মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয় যেন মা মাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা সেই জন্য পেটানো হয় আমার মা আমার মায়ের দেখে আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে তখন আমার মনে বড় কষ্ট লাগে তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন আমার মার দেখেন আর হজম করেন আর আমাকে বলেন দাওয়ার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা আমার ভাইরা ইমাম মালিক ইমাম মালিক আঠাশ দিন পর্যন্ত তাকে বাতিলটা বেঁধে দিয়ে গেছে হাত পিঠ মোড়া দিয়ে আঠাশ দিন বাধা এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত আঠাশ দিন পর্যন্ত বাধা ছিল ইমাম আহমদ বিন হান ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোস্ত উঠে এসেছে এজন্য কবি বলতেছি বু হানিফা কি সনদ জিন্দান হম্বলি হোতা হীঠ পর দুর্রে খানে কি বাত হানাফি হতে চাও জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও শুধু সবরি কলা খাইয়া বেসতে যাওয়া যাবে না এত সহজ না আঙ্গুর বেদানা সবরি কলা আর দুধের সরের উপর ইসলাম আসে নাই ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানের উপরে জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম আমার ভাইয়েরা এই জাহাজ যখন শুরু হয়ে যাবে মুসলমানেরা যখন আল্লাহর দয় বিধান কায়েমের জন্য যখন লড়াইয়ের ময়দানে যখন ছাপায়া পড়বে সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে জনসংখ্যা কম থাকে আল্লাহ রব্বুনা আদা করেছেন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেনরা যখন বিপদে পড়ে যায় তখন মোমেনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আমি আল্লাহর জন্য ওয়াজিব আমার মোমেন ময়দানে মার খাবে আমার দিনের জন্য আর আমি তাকায় তাকে দেখব না তা হবে না প্রাথমিক পর্যায়ে দেখব যে তোমরা আসলেই দিন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা তোমাদের <coughs> বিবি বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে ঘর বাড়ি চলে যাবে চাকরি যাবে সব যাবে তারপরেও আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা যদি তা থাকো তাহলে আমার মদত অবশ্যম্ভব আর কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য রব্বুল আরামিন বলেছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতালা وكان الله قويا عزيزا কাফেরদের বিরুদ্ধে লয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি তোমরা মমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব এ ওয়াদা কার আল্লাহর ওয়াদা কখনো মিশা হয় আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাউজুবিল্লাহ ومن أصدق من الله قيلا আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ পাক বলছেন আমি সাহায্য করব তোমাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেস্তা দিয়ে সাহায্য করব সুবহান আল্লাহ বল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের ভিতরে ঘোষণা করেছেন দুনিয়ার মানুষকে তিনি শুনায় দিচ্ছেন নবীজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথাবার্তাগুলি হয়েছিল إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি মিনিত করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করা হোক আল্লাহ পাক বলেন আমি ফেরেস্তা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি জেহাদের ময়দানে সুবাহানুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল ইদ তাকুনুনিল মুমিনিনা আলাইয়াক يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইভাবে করে যখন তোমার নবী তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য তিন হাজার দিয়ে ফেরেস্তা নাজিল করবেন হ্যাঁ, আমি তখন তিন হাজার ফেরেস্তা নয় বরং পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছি তিন হাজার নয় পাঁচ হাজার চিহ্নিত চিহ্নযুক্ত ফেরেস্তা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি আজ সেই মদত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মতো দাজও আসতে পারে কবি বলছেন বদরে পায়দা কুন ফিরিস্তে তেরি নুসরত কো উতর সকতে গরদু সে কতর আন্দর কতর আব্বি বদরের মুসলমানদের মতো যদি ইমান তোমাদের আসে তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি সুবাহান আমার ভাইরা হজরতে সাদ বিন আবি কাস রবি আল্লাহ আনহু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন পারসনগর অবরোধ করলেন সামনে পড়ল নদী এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের জহাদ আল্লাহ দিন এখানেই শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই কি করতে চাও সাহাবিরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব আমরা এই নদীর ওপরে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই কালেমার শশীতাল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই হজরতে সাদ তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো নাস্তাইনু ইতিহাস লিখতেছি ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদির সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারায় গেছে হাজরাতে সাহাব বলেন মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহর বুড়ার আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন এইখানে আল্লাহ আমরা রসুলের সাহাবি এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কে পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত করে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন দস্ত দস্ত দরিয়া ভি না হামনে দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने बैर जुल्मत पे दौड़ा दिए ঘোড়ে हमने আমরা সেই মুসলমান প্রান্তর তো প্রান্তর আমরা দরিয়ার খরচ্ছতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেবার পতাকা আমরা উড্ডীন করেছি আমরা সেই মুসলমান একটুখানি জিকের করেন লাইলাহাম ইল্লাল্লাহ লাইলাহাম لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সমুদ্রের ঢেউকে দাসলা নদীর ঢেউকে আল্লাহ ইকবাল স্মরণ করে দিচ্ছেন ও দরিয়ার ঢেউ জেলা তু ভি পহচানতি হমকো अब तक है দরিয়া दरिया अफसना হে টাইগ্রিসের উত্তল উত্তাল তরঙ্গমালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে ওপারে গিয়ে কালেমার পতাকা উদ্দিন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত পদদলিত হ্যাঁ প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা মহাকবি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা করো বাতিলদেরকে জানায় দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায় ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায় বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দবনে वाले आसमां नहीं हम बातिल से दबने वाले आसमां नहीं हम सो बर कर चुका है तू इम्तिहान हमारा বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই ওই আকাশ সাক্ষী এ জমিন সাক্ষী আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই শির দিয়েছি আমামা নেই সে জাতি আমরা সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত পদদরিত হচ্ছে কারণ কি কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি আমার ভাইয়েরা আল্লাহর এই রাস্তায় আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে জেহাদ হবে জেহাদের কথাই বলতেছি এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ যা কি জন্যে আমরা রাষ্ট্রপ্রধান হব আমরা দেশ দখল করব নেতৃত্ব দিব এজন্য নয় আমরা জেহাদ করব মানুষকে মানুষের তৈরি করা মতবাদ নির্যাতন থেকে জলম থেকে অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য মানবতা নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফুটাবার জন্য আমরা করব লড়াই সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে কাদেরকে জোরে বলতে হবে কাদেরকে তরুণদের আসতে হবে যুবকদের আসতে হবে আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে আজকে তো এই মাহফিল কোরআনে করিমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তফি দিয়েছেন পঁয়ত্রিশটি বছর পার হয়ে গেছে জীবনের পঁয়ত্রিশটি বছর কোরআনে করিমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ দান করেছে যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের পঁচানব্বই ভাগ দাড়ি পাকা বুড়া মানুষ কিন্তু দিন যত যেতে লাগলো দিন যত যেতে লাগলো একাত্তর পার হয়ে গেল বাহাত্তর তেহাত্তর চুহাত্তর এলো আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না যারা মসজিদে যায় সব তরুণ যারা আগে হজে যেত সব পুরা মানুষ পাপ করার আর কোনো বয়স নাই তখন যাই তো হজ করতে এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ আজকের মাহফিল দেখুন দাঁড়ায় দেখতে বলি নেই জাগায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি দাড়ি পাকা না যুবক যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ আল্লাহর এই দিয়ে দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন জোরে কন সুবাহ জোরে কন আলহামদুলিল্লাহ এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক বয়স ছিল সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়সে দাঁত তাঁত পড়িয়া খুনা বুড়া হয়ে গেছিল নাকি হজরত ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন ২৬ বছরের তকবকে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরত উমর ২৬ বছর বয়সের সময় ইসলাম কবুল করেন হজরত আব্দুর রহমান বেনফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হজরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল সুবাহ আমার মুসলমান ভাইরা থামন আমার ভাইরা যুবকদের যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই ঠিক কিনা যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি ঠিক কিনা আরেকটি কথা কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেস্তে যাবে না সব যুবকরা যাবে বেহেস্তে যাবে কারা বুড়োরা বোধ ভয় পেয়ে গেছেন রাসুল বলেছেন আমার কথা না হজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেস্তে যাবে না কোন কালো মানুষ বেহেস্তে যাবে না এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন হুজুর বলেন কালো মানুষ বেহেস্তে যাবে না একটা কালো মানুষ কান দিয়ে তো পড়িয়ে গেছে হুজুর বলেন কেঁদো না তুমি যখন ভেসতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে ভেসতে যাবে বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না তুমি যখন ভেসতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠাই দিল যেহেতু ভেসতে হচ্ছে যুবকদের জন্য সুভান অত নাচ নিয়ামত অত আনন্দ বুড়া মানুষে তো খাইয়ে খুঁয়ে ভেস্ত নষ্ট করি ভালো হয়েছে এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার বেহেস্ত উপভোগ করার জন্য সেই জন্য বেহেস্ত যাবে কারা তরুণেরা যাবে কারা যাবে তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেস্ত ভরে ফেলবেন সুবাহ আমার তরুণেরা যুবকেরা শোনো রসুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রসুল্লাহ রসুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি নাম তার জারির রবিআল্লাহ তালানহু চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার হজরত জারির বসতে না পেরে জায়গা পায় না দাঁড়ায় আস রাসুল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন বললেন জারির দাঁড়িয়ে আছো আমার চাদরের উপর বসো সুভাগ হজরত জরির রসুল্লার চাদর নিয়ে চুমা খাইতে লাগলো না বললেন আক্রম আকাল্লাহ কেমন আকরম তরিয়া রসুল আল্লাহ হে রসুল আল্লাহ আপনার সম্মান আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হে রসুল আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে আমার তরুণ ভাইরা আমার যুবক ভাইরা তোমাদেরকে রসুল মহব্বত করতেন ভালোবাসতেন সবচেয়ে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যেসব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্ট্যান্ড গান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের দুশ্মন কি আমার যুবক ভাইয়েরা আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটুখানি মাথা খাটায় চিন্তা কর তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক কিনা তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেতনত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাদী করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে তরুণেরা ভালো করে বোঝো তোমরা তোমরা রসুলের সৈনিক তোমাদের পক্ষে সম্ভব বসুন আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের আর তরুণদের জনসমুদ্র কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না আমার ভাইরা আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আদব শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন যেতে বলবেন তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে কথা বুঝতে পেরেছেন বাকি কেউ উঠবেন না দাঁড়াবেন না এত বড় বেহস্তি মহাবীর জীবনে আরেকবার পাবো কোন নিশ্চয়তা আছে আপনি আমাকে বলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি কারণ কারণ এ মাহফিল কোরআনের মাহফিল কিসের মাহফিল এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে সুতরাং বেয়া তুমি কেউ করবেন না তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না মানুষেরা আজ নির্যাতিত নিপীড়িত সারা পৃথিবীতে Bosnia Algeria Somalia Palestine Kashmir Burma Philippines Bharat পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন অলিদের উত্তর সুরিরা সালাউদ্দিন আইউবি জামাল উদ্দিন আফগানি হজরত আলী উত্তর সুরি আজকের মাহবিলের যুবক আর তরুণরা তোমরা কি রক্ত দিতে পারবে আমার মুসলমান যুবকেরা আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা নিহত হয়েছে আমার রাস্তায় যারা জীবন দিল ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না ওরা জিন্দা ওরা কি আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠার জন্য মানবতার মুখে আসি ফুটাবার জন্য নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল ওরা মরে নাই ওরা জিন্দা ওরা কি জিন্দা আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওরা জিন্দা তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোঁচা খায়া গুলি খায়া ব্যারনেট খায়া ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা নবীজি বলতেছেন আনাবি হরাইরা তরবি আল্লাহ তাল আনহ আন্না রসুন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন আবু হাদিসটি বর্ণনা করেছেন নবীজি বলেছেন শাহাদাতের মত হলো তোমাদের কেউ যদি আর একজনকে একটা চিমটি কাটে ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা শাহাদাতের মতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয় শাহাদাতের মতটা হচ্ছে একটা সেতু এটা কি সেতু এটা ব্রিজ এপারে দুনিয়া ওপারে আল্লাহ সুহান আল্লাহ হামদি মরার সাথে সাথে দিদার এলাহি নসিব হয়ে যাবে সুহান আল্লাহ সাহাবাই কেরাম আপনি চিন্তা করেন তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহ দিনের জন্য রক্ত দিতে পেরেছেন কি কারণে জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে এই জীবন জীবন নয় ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে আমার মা বোধ আমার উপরে খুশি হয়ে যাবে ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত এই জন্যে হুসলাম বলেছেন কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে সে যদি তার বিছানায় মরে আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নিবে হাজরা তোমার দিয়ে আল্লাহ তালানু দোয়া করতেন মেহরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও শাহাদাতের মত সবচেয়ে নিয়ামতের মত কেয়ামতের দিন এই শহীদ তার আত্মীয়স্বজনের ব্যাপারে সত্তর জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ ভাইরা এ শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব মাল দিব পারবো না পারবো কি না আমার ভাইরা আব্দুল উজ্জা মক্কা শরীফের বাড়ি বিশ বছরের যুবক কলিজার মধ্যে সবসময় চায় এতিম মানুষ বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায় খুব গরিব চাচা তাকে বড় করেছে চাচা তাকে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে বোহারির হাদিস বোহারি শরীফ এসছে বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে প্রতিষ্ঠিত করে দিয়েছে কিন্তু আব্দুল শান্তি পায় না রসুল পাকসাল্লাম দিনে আওয়াজ দিচ্ছেন মন চায় তৌহিদের এই সুরা সেও পান করে কিন্তু চাচার ভয়তে পারে না মনটা চাচ্ছে আহা চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত এভাবে চিন্তা করতেছে হঠাৎ একদিন রাসুল পাক সাল্লাম হিজরত করলেন এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আব্দুল উজ্জা গিয়ে বলছে চাচা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন বলে হ্যাঁ শুনেছি তিনি যে ইসলামের দাওয়াত দেন ওইটা আপনার কাছে কেমন লাগে তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে চাচা ইসলাম কি কবুল করবেন এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না এক আল্লাহ বিশ্বাস করার জন্য মোহাম্মদ সাল্লাহাম আমাদের বলেছেন চাচা বলছে খবরদার এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব সিনায় নেব আব্দুল রজ্জা বলছেন তাহলে আর আমি সহ্য করতে পারলাম না চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম একদিন চাপা রেখেছি আর পারলাম না আমি ঘোষণা করে দিলাম চাচা বলল তুমি এর পরিণতি জানো আব্দুল লজ্জা বলল কি পরিণতি চাচা বলতেছি এই কলেমা পড়ার কারণে আমি তোমার তোমাকে যা দিয়েছিলাম ঘোড়া দিয়েছি উট দিয়েছি বাড়ি দিয়েছি সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম সব ফেরত দিতে হবে তিনি বললেন আমি রাজি আছি আমি রাজি আছি আপনি আমার সোনা দানা ঘোড়া উঠ আর ঘর বাড়ি যা দান করেছেন এই দুনিয়াটার মালিকও যদি আমার বানাই দিতেন আমি এর বিনিময় কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামাই রাখতে পারি না বলে আমার সব আমাকে ফেরত দাও বলল দিলাম যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম চাচা বলছে জাগা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম তোমার গায়ে যে জামা তোমার পরনে যে লুঙ্গি ওটা আমার টাকার খলো আব্দুল উজ্জা বললেন আপত্তি নাই জামা খুলে দিলেন পরনের লুঙ্গিটাও খুলে দিলেন বিশ বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছে মা ইমান ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি আমার আর কিছুই নাই ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলছে বাবা আমার কাছে কি চাও ছেলে বলছো মা আমি চলে যেতে চাই মদিনায় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে চলে যেতে চাই আমি একটু বস্ত্র চাই মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন কম্বল তাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন আব্দুলুজ্জা বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মোনাবরা চলে গিয়ে বাবি জিব্রিল থেকে ঢুকে আসাবে সফর চবুতারার সামনে বসে আছেন সেরা কম্বল পরা এবার বিশ্ব নবী দুনিয়া খেরাতের বাচ্চা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন দেখেন এক যুবক বসা একটা আধাটা কম্বল পরা হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে যুবক বলছে আমি আব্দুল উজ্জাম ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল আমি কম ধনী ছিলাম না আমার চাচা সব নিয়ে গেছে সিনাই রেখেছে আমার লুঙ্গিটাও দেয় নাই ঘটনা সব তিনি ঘুরে ঘুরে বললেন হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় তোমার নাম আবদুল্লাহ আবদুল্লাহ দাইন তার নাম হজরত আবদুল্লাহ দাইন কি রসুল্লাহ দিয়া দিলেন আসাব ইসফাদের সাথে মিলাই দিলেন এখানে থাকু খাবার আসতে পরে খাবে তাদের সব সময় খাবার থাকতো না আসাবে সোফায় তারা থাকতেন যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই ক্ষুধার জ্বালা যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন নবীজি ঘরের থেকে তাহার যদির জন্য যখন বেরোতেন ক্ষুদার তো সাহাবিরা রসুল্লের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুদা নিবৃত হয়ে যেত হাজরাতে রাসুল পাক সাল্লাহ আলিবাসাল্লাম আবদুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন আবদুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন আস্তে আস্তে পড়েন না সাহাবিরা বিরক্ত হয়ে রসুলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজেও ডিস্টার্ব হয় হুজুর বলেন সাহাবিরা কেউ আবদুল্লাহ ব্যাপারে কোনো কথা বলবে না তারে চিল্লাইতে দাও যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই যত খুশি চিৎকার করে আল্লাহর কালাম পড়ু তাবুকের যুদ্ধ রসুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন তিরিশ হাজার সৈন্য নিয়ে রওনা করেছেন ওই জেহাদে মানুষেরা প্রাণ ভরে রসুল্লাহকে সাহায্য করেছেন মেয়ে লোকেরা নাকের ফুল কানের দুল গলার হাল খুলে খুলে রসুলের কদম বরকে দিয়ে দিয়েছে ধনীরা টাকা পয়সা সব দিয়েছে হাজরা তাবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে কিছু ছিল না ঘরে রসুল রওনা করলেন প্রতিমধ্যে হাজরাত আবদুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিল আমার কিছুই নাই কিছু দিতে পারলাম না হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি মাল দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি ও চট্টগ্রামের যুবকেরা তরুণেরা তোমাদের মতো বিশ বছরের তরুণ হজরত আবদুল্লাহ জুলবাজা দায়েন শাহাদাতের তামান্না করে রেসালাতে মাহাবের কাছে দাঁড়িয়েছে হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো একজন একটা বাকল নিয়ে এলো রসুল্লাহ বাকলটা আবদুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন রসুল্লাহ বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আবদুল্লাহ বলছে আমি চাইছিলাম শহীদ হব আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কোনো চিন্তা করো না তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে তাবুকের প্রান্তরে চলে গেলেন কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রসুলের কাছে খবর এলো আবদুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন রসুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো হাজরাতে আবদুল্লাহ জানাজা হলো গভীর রাত কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছি হাজরাতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয় বিশ্ব নবী মোহাম্মদ বলতেছেন আবু বাকর আমার তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো খবরদার বেয়াদুবি করো না কবরের মধ্যে আল্লাহ নবী আবদুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে সোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন রব্বুল আলমিন আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লার প্রতি রাজি ছিলাম তুমিও আবদুল্লার প্রতি সন্তুষ্ট হয়ে যাও বলেন আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ আজকে যদি এই কবরে আবদুল্লাহ না হয়ে আমি হতাম আমার কিসমতটা ভালো হয়ে যেত যুবকেরা অতরুণ মুসলমানেরা তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছ কে কায়েম করেছে ইসলাম মুসলিম তরুণেরা মুসলিম যুবকেরা তোমাদের অবদান সব চাইতে বেশি আজ আজ মুসলমান যুবকদের চরিত্র নাই মদ জুয়া জেনা ব্যবিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্নভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয় টাকা দেওয়া হয় অস্ত্র দেওয়া হয় সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড জাতির কি মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ঘুনে ধরেছে এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে আমার মুসলমান ভাইয়েরা হাদিস থেকে শোনো বদরির প্রান্তরে যুদ্ধ হবে রসুল্লাহ সাহাবাইকরামদেরকে রেডি করেছেন কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক এই জেহাদ বড় মারাত্মক জেহাদ হবে সাসার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে কোন যা বদর কোন জায়গায় বদর মক্কা থেকে যারা আসতেছে সব চাচা ভাই মামু খালু এরা আসতেছে আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এটা কি সহজ কন এটা কি সহজ রাসুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন একটু ইতস্তত করছেন হাজরাতি রাসুলবাগ যুদ্ধের কথা সাহাবাইক রামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবিরা কিভাবে মেনে নেবে রসুলের মনের অবস্থা বুঝতে পেরে হাজরাতি আল্লাহ বর্ষিয়ান সাহাবি তিনি দাঁড়ায় গেলেন তিনি দাঁড়ায় বলছেন ইয়ার আল্লাহ হাইসু আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে হাইসুমা তাসা আয় হাইসুমা আমার কাল্লাহ যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন ইন্নালা নাকুলু লাকা কামা বানু আলাইহিস সালাম السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قائدون আমরা মুসা আলাহিসামের উন্মতের মতো বলবো না যে হে মুসা তুমি আর জেব্রাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা ঘরে বসে আরাম করি এ কথা আমরা বলবো না হুজুর বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন হে রাসূল বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন আপনি আমাদের নিয়ে চলুন আমরা লড়ব আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়ব মা মিন্না তাতাররফ ও রসুল যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো সুবাহ মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব হুজুর খুব খুশি হয়ে গেল হুজুর কি হলে দারুণ খুশি হয়ে গেল আল্লাহ নবী খুশি হয়ে বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আর দুহা কার সামাওয়াতি ওয়াল আরদ ও সাহাবিরা তোমাদের মানসিকতা যখন এমন তখন আমার সাথে তোমরা দাঁড়াও আমার সাথে ওঠো আমার সাথে চলো জান্নাতের দিকে রসুল্লাহ বলছেন আমার সাথে চলো বেহেস্তে কোন বেহেস্ত এমন ব্যস্ত যে ব্যস্তের বিশালতার প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে যুবকেরা তোমাদের মতো তরুণ তোমাদের মতো এক যুবক যার নাম ওমায়ের তিনি দাঁড়িয়ে গেলেন হাতে ছিল খোরমা খোরমা খাচ্ছিল দেখেন না বক্তৃতা হয় মাঠে ওয়াজ নসিয়াত হয় আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় হয় না ওই সাবি ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই খরমা খাচ্ছে খরমা চাবাচ্ছে বিসি ফালাই দিতেছে আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে হুজুরের কথা শুনে অময়ের বলছেন বাহ বাহ এটা একটি আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আয়ের মা আজমাহু ও মা আহাসানাহু হে রসুল আপনি কত সুন্দর কথা বললেন আপনি কি বিশাল কথা বলেছেন তাহলে তো অনেক সময় লাগবে বেহেস্তে যেতে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে বেহেস্তে যেতে ফারামাবিহীন না হাতের সবগুলি খরমা তিনি ফেলে দিলেন অযুবকেরা যুবকেরা হাজরা চময় তোমার মতো যুবক খরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন যা দিনে ময়দানে ঝাঁপায় পড়লেন হাদিস শরীফে এসেছে ওমায়ের জাহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন রসুল্লাহ বদরের সহদাদির জানাজা করার সময় একজন সাহাবি বলে দিলেন হুজুর এই সেই ওমায়ের আপনি যখন বেহেস্তের কথা বলছিলেন খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেস্তে যাওয়ার জন্য এই সেই ওমায়ের আল্লাহ নবী হুমায়ুনের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন ইন্নাকামিন আহলিহাব ও যুবক যেই বেহেস্তের জন্য খুরমা খাওয়ার সময় তুমি পাও নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেস্তের অধিবাসী